মদ্যপান ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেত পার্বণ এই গল্পটি সানডে সাসপেন্স অরিজিনালসের তৃতীয় নিবেদন সানডে সাসপেন্সে আমরা এই রাগে আপনাকে ভূতের গল্প বহুবার শুনিয়েছি আচ্ছা ভাবুন তো হঠাৎ যদি ব্রহ্মদৈত্য শাঁকচুন্নি থেকে শুরু করে ট্র্যাকিউলা গবলিন ওয়ারোলভ ডিমেন্টাস সবাই একসাথে একটা ভূতের মেলায় যায় কেমন হবে বেশ একটা মার্ভেলের অ্যাভেঞ্জার্স টাইপের গায়ে কাঁটা দেওয়া ব্যাপার আসছে না আর বলবো না বাকিটা শুনেই দেখুন গল্প পাঠে দ্বীপ মীর এবং সোমক গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে প্রেত পার্বণ ভূত প্রেতের অস্তিত্বে দুটো প্রচ্ছন্ন দিক রয়েছে এক নম্বর হলো ভয় আর দু নম্বর বিশ্বাস এক নম্বরে অর্থাৎ ভূত প্রেতের ভয়ে আমি চিরকালই কাবু <laughs> উল্টে এই ভয় পাওয়া ব্যাপারটা কতটা মানসিক নেশার মতো মনে হয় ঘোর ঘোর লাগে তবে ভূত প্রেত দত্তিদানো এসব অতিলৌকিক তথা প্যারানর্মাল বিষয়বস্তুতে আমার কোনো কালেই বিশ্বাস ছিল না সেটা আমার কট্টর নাস্তিকতার কারণেই হয়তো কিন্তু আজ দু হাজার একত্রিশে অক্টোবর এই হ্যালোউইন সন্ধ্যায় দক্ষিণ পশ্চিম লন্ডনের টুয়েকেনহ্যাম অঞ্চলের আমাদের এই বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনার পর থেকে সেই বিশ্বাসেরও জন্ম হল আজ থেকে প্রায় দু হাজার বছর আগে আজকের দিনে গ্রীষ্ম ও শীতের সন্ধিক্ষণে ক্যালটিক ভাষী জনগণ ফসল কাটার উৎসব স্যামহীন পালন করত মহাসমারোহে বলা হতো এই দিন রাতে মৃত্যুর দেবতা ও আধারের রাজপুত্র স্যাহেন সব মৃত আত্মাদের ডাক দিতেন জীবিতদের পৃথিবীতে অবতরণ করার জন্য কিন্তু সময়ের সাথে সাথে এই স্যামহেন যে কিভাবে খ্রিস্ট ধর্মের কলে পড়ে অল হ্যালোজ ইভ হল আর কি করেই বা পার্বণের বিবর্তনের রীতি মেনে আজকের হ্যালোইনে তা রূপান্তরিত হল সেসব কথা আজ ইতিহাস এখন হ্যালোইন বলতেই ট্রিক অর ট্রিট বনফায়ার কিংবা হাল ফ্যাশনের হ্যালোইন কস্টিউম পার্টি যার সাম্প্রতিকতম শিকার কিনা আমি নিজে স্বয়ং শিকার বলার কারণ অবশ্য আমি নিজেই চরম নাস্তিকতার পাশাপাশি ভিড়ভাট্টা লোকজন কোনো কালেই পছন্দ করি না ফলে পার্বণ পালন কিংবা উৎসব উদযাপন থেকে দূরেই থেকেছি বরাবর ছেলেবেলায় মা বাবা যেমন বুঝে গিয়েছিলেন বিগত তেইশ বছরের সহধর্মিনীটিও তেমনি মেনে নিয়েছে আমার এই কট্টর নাস্তিকতা এবং উৎসব বিমুখী ব্যবহার কিন্তু আমার সতেরো বছরের ছেলে সহজ এবং পনেরো বছরের মেয়ে শ্রুতির কাছে এসে আমাকে হার মানতেই হল বেশ কয়েক বছর ধরেই তাদের আক্ষেপ এবং আবদার এই যে তাদের সব বন্ধুবান্ধবের বাড়িতে হ্যালোইন উপলক্ষে পার্টি পালন করা হয় কিন্তু তাদের বাড়িতে কোনো বছরই কিছু হয় না অবশেষে নতশিরে আমায় হার মানতে হলো এবছর ফলত আজ সকাল থেকেই সারাদিন চলল পার্টির যাবতীয় প্রস্তুতি তারপর সন্ধে হলে যথাসময় গেস্টদের আসা শুরু হতেই গুটি গুটি পায়ে কেটে পড়ে আমি গা ঢাকা দিলাম আমার দোতলার স্টাডিতে অ্যাটিকের জানলা দিয়ে দেখলাম লাল রং মাখা মুখোশ পরা জম্বি সেজে দুজন এসে ঢুকলো বাড়িতে তারপর গবলেন কঙ্কাল উইচ ড্র্যাকেলা কেউই বাকি থাকলো না একে একে উত্তাল গান বাজনা ও চিৎকারের মিশেল মার্কা কিছু একটা শুরু হয়ে গেল নিচে এবার কিছুক্ষণেই আমার স্ত্রী এসে ভদ্রতার খাতিরটাতে দেখিয়ে নিচে একবার নিয়ে যাবেই এও জানি অগত্যা যতক্ষণ নিভৃতে থাকা যায় সেই চেষ্টাই করছিলাম বাড়ির পেছনের বাগান থেকে বাবিকিউয়ের গন্ধ ভেসে আসছিল আমি হাতের স্কচের গ্লাসটা নিয়ে অ্যাটেকের সামনে এসে দাঁড়ালাম দক্ষিণ পশ্চিম লন্ডনের ট্রেকেনহ্যাম শহরের উত্তর পূর্ব দিকে টেমস নদীর লাগোয়া কেমব্রিজ গার্ডেনের উল্টো দিকে আমাদের এই বাড়িটা আজ বছর আষ্টেক হলো আমরা এই বাড়িতে আছি দোতলা সেকেলে আমলের বাড়ি ওপরতলার এই স্টাডি কাম অ্যাটেকে উঠলে কাঁচের জানলা দিয়ে ঢিল ছোঁড়া দূরত্বে টেমস বাঁদিকে তাকালেই বড় বড় ঝাউ আর ইউক্যালিপটাসের ফাঁক থেকে রিচমন্ড ব্রিজ চলে গিয়েছে নদীর ওপারে রিচমন্ড শহরে এখন অবশ্য অন্ধকারের চাদরে সবই ঢাকা পড়েছে ইতিমধ্যে স্ত্রী ও মেয়ে এসে কয়েকটা চোখ দাঁত মুখ কাটা উজ্জ্বল ফাঁপা কুমড়োর লণ্ঠন অর্থাৎ জ্যাকো ল্যান্টন সাজিয়ে রেখে গেল নিচের সদর দরজার সামনে আমার ধড়াস করে মনে পড়ে গেল ছেলেবেলায় মার ভূত চতুর্দশী সন্ধেতে চোদ্দ প্রদীপ দেওয়ার দৃশ্য পৃথিবীর সব প্রান্তে নানান ধর্মের নানান রীতিনীতি চোখের সামনে কিভাবে জড়িয়ে পেঁচিয়ে মিশে এক হয়ে গেল যেন অ্যাটিকের জানলার কাঁচের ফাঁক থেকে নদীর দিকটা ঠান্ডা হাওয়া আসছিল কাঁচটা বন্ধ করে এসে স্টাডি টেবিলে প্রখ্যাত বিজ্ঞানী মিশিও কাকুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বইটা খুলে বসতেই যথারীতি গিন্নি এসে হাজির কি গো চলো না নিচে পেছন ভিড়ে দেখি উইচ তথা পশ্চিমী ডাইনির সাজে কন্যাও হাজির don't be a spoil sport বাবা কাম ফর ওয়ান্স নো সবাই কত কস্টিউম পরে এসেছে my friends are asking where is uncle তারপর সে তার ডাইনি মার্কার না কেনে আমার মুখের সামনে ধরে বলল আচ্ছা am I looking scary or demented? Look at my nose. আমি মনে মনে বেশ বুঝতে পারলাম যে আর রক্ষে নেই এই বেলা নিচে না গেলে আমার কন্যা একে একে তার সব বন্ধু বান্ধবীদের অদ্ভুত সাজ দেখাতে নিয়ে আসবে আমার এই সাধন কক্ষে অগত্যা নিচে গিয়ে বুড়ি ছুঁয়ে আসাই শ্রেয় চলে এলাম নিচে নিচে এসে তো আমার চোখ ছানা পড়া ভূত প্রেত রাক্ষস জম্বিতে ভর্তি নিচের তলা লিভিং রুম ছেলে সহজকে দেখলাম ড্র্যাকুলার পোশাকে ঘুরে বেড়াচ্ছে কোল্ড ড্রিঙ্কস হাতে পেছনের বাগানে লাল সবুজ নীল রঙের তীক্ষ্ণ আলোয় চলছে নাচানাচি এক কোনায় চলছে বাবিকিউ আমি নেমে আসতে হাই হেলো সারার জন্য ব্যাপারটা কিছুটা শান্ত হলেও কিছুক্ষণেই ঝেঁকে সেই মেয়ে ডেকে আলাপ করিয়ে দিল তার কিছু স্কুলের বন্ধু বান্ধবের সঙ্গে পাড়ার কিছু বিলিতি পড়শিরাও হাজির উদ্ভট সব সাজে পারেও বটে আমি ইতিমধ্যে গুটি গুটি পায়ে যখন প্রমাদ গুনব ভাবছি ঠিক তখনই হঠাৎ বাড়ির পেছনের দিকে বাগানে নামার আগে বারান্দাটায় চোখ যেতেই থমকে গেলাম এক বৃদ্ধ ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন চুপচাপ বাগানের দিকে মুখ করে তার মুখ দেখা যাচ্ছে না ভেতর থেকে বারান্দায় টি টেবিল সহ দুটো বড় বড় কাঠের চেয়ারে একটিতে তিনি বসে আমি সত্যি ভূত দেখার মতনই অবাক হলাম বটে লন্ডনের এই অঞ্চলে ধুতি পাঞ্জাবি পরে পার্টিতে কে আসে ভদ্রলোকের চেহারা গোলগাল মুখটা কতকটা লাউ এর মতো পরনে আদির পাঞ্জাবিতে ভুঁড়ির প্রকাশ স্পষ্ট মাথায় একটা চকচকে নিটোল টাক গাল কামানো বড়ির মতো মোটা নাকটার তলা থেকে ঝুলছে এক গুচ্ছ পাকা গুঁড় কানটা মুখের তুলনাতে একটু বড়ই যেন রংটা ফ্যাকাশে ফর্সা টাক ছাড়া যেটুকু চুল তা ধবধবে সাদা আমি আলাপ করতেই বেশ বড় বড় ঝকঝকে এক সারি দাঁত বার করে একগাল অমাইক হেসে হাত জোড় করে পরিষ্কার বাংলায় পরিচয় দিলেন নমস্কার ব্রহ্মকমল বন্দ্যোপাধ্যায় <laughs> আপনি শ্রুতির বাবা নিশ্চয়ই প্রতীকবাবু বাবা স্বভাবতই আমি একটু অবাক হলাম ভদ্রলোক আমাকে চেনেন দেখছি এই এলাকায় জনা কয়েক বাঙালি পরিবার আছে বটে কিন্তু এনাকে আগে দেখেছি বলে তো মনে পড়ে না আমার চোখে মুখে এবং গলার স্বরে বিস্ময়টা প্রকাশ পেয়ে যায় বোধ হয় আমি একটু গলা ছেড়ে উত্তর দিই আগে কিন্তু আপনাকে তো ঠিক আমি আসলে মানে আপনার কন্যা শ্রুতির বান্ধবী এশানার দাদু আসলে ওর মা বাবা দিন্দু একের জন্য নিউ কাসেল যাওয়ায় ওকে একা আসতে হতো এই পার্টিতে একা একা রাতে ছাড়া যায় না তাই আমিও চলে এলাম আমার হাবভাবে বোধ হয় এখনো ধন্দটা যায়নি কিংবা উনি হয়তো মনের প্রশ্নটা পড়ে ফেলেই হো হো করে হেসে সঙ্গে উত্তর জুড়ে দিলেন আপনি বুঝি আমার ধুতি পাঞ্জাবি দেখে অবাক হয়েছেন হ্যাঁ আসলে সে এক কাণ্ড মশাই আমার নাতনি জেদ হ্যালোইন পার্টিতে যেতে হলে নাকি সাজগোজ করা চাই আরে আমার কি সেই বয়স বলুন শেষে দেখি ওই মমি সাজাবে বলে ব্যান্ডেজ নিয়ে হাজির নাতনি আজকাল বাচ্চারা কীরকম নাচড় বান্ধা তা তো আপনি জানেনি আমি ভাবি যদি অপদেবতাই সাজতে হয় তবে বিলিতি কেন এত দিশি থাকতে হ্যাঁ অগত্যা ধুতি পাঞ্জাবি নিয়ে গলিয়ে নিলাম নাতদিকে বোঝাতে নাতনিও খুশি শুধু খালি গায়ে থাকা তো যায় না এই ঠান্ডায় তার উপর আমার আবার একটু ওই অ্যাজমার সমস্যা আছে কিন্তু এই দেখুন পইতে অবধি পরে এসেছি ভদ্রলোক পাঞ্জাবির ভেতর থেকে পইতেটা সত্যি সত্যিই বার করে দেখালেন আমায় মুখে বাচ্চাদের মতো উত্তেজনা পইতে পড়া ভূত আমার এখনো যেন কোথায় আটকাচ্ছে ভদ্রলোক এবার রীতিমতো শাসন করে দিলেন আরে এ কি মশাই আপনি দেখছি বেজায় বেরসিক ব্রহ্মদত্তির নাম শোনেননি তার তো এই ট্রেডমার্ক পোশাক শুধু পাঞ্জাবিটাই যা এক্সট্রা পরেছি ভূতের এত সহজ ড্রেস কোড আপনি খুঁজে দেখান দিকি হ্যাঁ ও <laughs> এবার মনে পড়েছে তা আপনাকে দিব্যি মানিয়েছে কিন্তু আসলে বহু বছর আগে গল্প টল্প পড়েছিলাম তো মনে ছিল না এমনিতে ভূতে টুতে ভয় পেতে ভালোই লাগে কিন্তু যেহেতু বিশ্বাস করি না ফলে অত মনে থাকে না ও তাই বুঝি আপনি কি তাহলে কিম্ভূত ভূতে ভয় পান অথচ বিশ্বাস করেন না ভদ্রলোকের কথাবার্তায় একটা রসবোধ আছে আমি হো হো করে হেসে নিয়ে উত্তর দিই আগে না ভয়টা রোম্যান্টিসিজমের কারণে ভালো লাগে বোধ কিন্তু যেহেতু যাতে কট্টর নাস্তিক ভগবানে যখন বিশ্বাস করি না ভূতে কি করে করি বলুন আমার কথা শেষ হতেই ভদ্রলোকের মুখটা এবার দুম করে যেন কিরকম একটা হয়ে গেল আলো নিভে গেলে যেমন হয় সদাহাস্য গাল দুটো একটু শক্ত হলো যেন বাগানের বাঁদিকে ঝোপঝাড়ের কাছে বেশ কয়েকটা জ্বলন্ত রাক্ষস মুখ হ্যালোইন স্পেশাল কুমড়োর লণ্ঠন সাজানো ছিল ভদ্রলোক সেই দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে একটা শব্দ করে দীর্ঘশ্বাস ফেললেন আমি নিরবতা ভঙ্গের চেষ্টায় এবং ভদ্রতা রক্ষার খাতিরে জিজ্ঞেস করলাম আপনি খেয়েছেন কিছু স্কচ চলবে আমার স্টাডিতে গিয়ে বসতে পারি আমরা ভদ্রলোক যেন আমার কোনো কথাই শুনতে পেলেন না ওই দিকে তাকিয়ে একটা সম্পূর্ণ অন্য গলায় বললেন অমলকান্তিও ঠিক এই কথাটাই বলতো অমলকান্তি আমার গলায় অবধারিত প্রশ্ন ব্রহ্মবাবু এবার আমার দিকে তাকালেন দৃষ্টিটা এখন পাল্টে গিয়েছে আমার ভেতরে সদ্য জন্মানো কৌতূহলটাকে উনি যেন ধরে ফেলেছেন ভদ্রলোক আপন মনে গল্প শুরু করলেন আসলে নিখিলেশ চলে যাওয়ার আগে অবধি অমলকান্তি ওই কথাই বলতো আর অমলকান্তি বলতো মানে আমরাও তাই মেনে চলতাম তখন বাহাত্তর সাল কলকাতা শহরের অগ্নুৎপাতের শেষ ক্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রী রুনুগুহ নিয়োগী এবং আরও নানান অনুষঙ্গের দরুণ আন্দোলনের আগুন নিভে যাবে আর কিছু দিনের মধ্যেই আমার তখন ছাব্বিশ আমি নিখিলেশ সত্যেন কিশোরীলাল আর অমলকান্তি আমাদের পঞ্চপাণ্ডবের দল ছিল আমাদের সকলেরই তখন রক্তের রং নকশাল যে সময়ের কথা বলছি অর্থাৎ বাহাত্তরের শেষের দিকে অবশ্য গুটিয়ে গিয়েছে আন্দোলন ততদিনে নিখিলেশ আর নেই ব্যারাকপুরে মাসির বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে মাথায় মুখে এত গুলি করেছিল যে লাশ এসেছিল গলা থেকে পা অব্দি মাথাটা ছিল না বললেই চলে একাত্তরের শেষের দিকের ঘটনা সেটা নিখিলেশের মৃত্যুর পর আমরা কিরকম গুটিয়ে গিয়েছিলাম হঠাৎ করে যে যার ভালো বুঝতে শুরু করলাম এবং অমলকান্তিকে এক ভয়ানক জেদে ধরল অমলকান্তি যদিও কখনো রোদ্দুর হতে চায়নি তবে একই জীবনে অনেক কিছু হতে চেয়েছিল সে হেন কোনো বিষয় ছিল না যাতে অমলকান্তির বিদ্যার খামতি ছিল মহাকাশ বিজ্ঞান থেকে অ্যালকেমি ওশনোলজি থেকে তন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি তা নিখিলেশের খুন হওয়ার পর এ হেন অমলকান্তির ঘাড়ে চাপল প্রেত চর্চার নেশা আমাদের মধ্যে নিখিলেশ আর অমলকান্তি সবচেয়ে পুরনো বন্ধু ছিল হরিহর আত্মা যাকে বলে নিখিলেশ বাঙাল অমলকান্তি ঘটি আমরা বলতাম বাঙাল ঘটির শ্রেষ্ঠ জুটি সেই নিখিলেশের ওভাবে দুম করে চলে যাওয়াটা কোথাও গিয়ে মেনে নিতে পারেনি অমলকান্তি তার তখন গো নিখিলেশের সাথে যোগাযোগ করেই ছাড়বে যে ছেলে কমিউনিস্ট ম্যানিফেস্টো হাতে ঈশ্বর আর ভূতকে সিগারেটের ধোঁয়ায় চাপিয়ে উড়িয়ে দিত সে কিনা নিখিলেশের আত্মার অনুসন্ধানে পাগল হয়ে উঠল থিওসফিক্যাল সোসাইটি থেকে তান্ত্রিক কিছুই বাদ রাখল না এদিকে আমাদের বাকিদের বাড়িতে তখন যেন তেন প্রকারে কলকাতা থেকে আমাদের তাড়ানোর ছক চলছে এভাবেই কাটছিল দিন ব্রহ্মবাবু একটানা বলে থামলেন এবার আমার দিকে সরাসরি চেয়ে জিজ্ঞেস করলেন এই হ্যালোইনের মতন আমাদের বাংলাতেও ভূত চতুর্দশী বলে একটা পার্বণ আছে প্রেতেদের পার্বণ জানেন তো আর শুধু হ্যালোইন বা ভূত চতুর্দশী কেন মেক্সিকানদের ডে অফ দ্য ডেড জাপানিদের ওবন নেপালিদের গাইযাত্রা বুদ্ধিস্ট ও তাওয়িস্টদের ওই হাংরি গোস্ট ফেস্টিভ্যাল আর কত বলবো আপনাকে <laughs> আপনি তো এই বিষয়ে পণ্ডিত মশাই হ্যাঁ তা আপনি বলতে পারেন প্যারাসাইকোলজি নিয়ে বিগত চুয়াল্লিশ বছর চষে ফেলে ওটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি মাত্র কিন্তু কি মজার ব্যাপার জানেন অমলকান্তি না থাকলে আমি হয়তো এই নিয়ে পড়াশোনাই করতাম না প্যারাসাইকোলজি কি বিষয় জানেন নিশ্চয়ই সহজ ভাষায় অতি লৌকিক বিজ্ঞান তাই তো এই তো একদম ঠিক আমি অবশ্যই মজা করে বলি প্রেত বিজ্ঞান কিন্তু অমলকান্তির সঙ্গে আপনার প্যারাসাইকোলজির যোগাযোগটা ঠিক বুঝলাম না সেইটাই বলার কেমন করে ঈশ্বরে বিশ্বাস না করা সত্ত্বেও ভূত প্রেতে বিশ্বাস করতে হয় তা চোখে আঙুল দিয়ে কিভাবে শিখিয়ে দিয়ে গিয়েছিল অমলকান্তি আমি ইতিমধ্যে একটা সিগারেট চালিয়েছিলাম ব্রহ্মবাবু গল্পে ফেরার আগে আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে নিয়ে এক দলা ধোঁয়া ছেড়ে ফের শুরু করলেন তো সেটা সেই বাহাত্তরের কালী পুজোর রাত কিশোরীলালের মামা তাকে মুম্বাই ডেকে নিচ্ছে সে যাচ্ছে ডিসেম্বরে সত্যের নভেম্বরের শেষে যাচ্ছে আমেরিকা আর আমার ভাগ্যে লন্ডন যদিও আমার যাত্রার দেরি আছে শুধু অমলকান্তি কলকাতা ছাড়বে না সেই সময় নিরাপত্তার কারণেই আমাদের একসাথে বসা হতো না আমরা সুযোগ খুঁজছিলাম অবশেষে মা কালী পথ দেখালেন কিশোরীলালদের বাড়িতে বিশাল কালী পুজো হতো আর ফি বছর কালী পুজোর রাতে ওদের উপরের চারতলার চিলে কোঠার ঘরে জড়ো হয়ে আমাদের পঞ্চপাণ্ডবের জুয়া খেলা ষাটের দশকের শেষের দিকে বাঁধা ছিল সত্তর সাল থেকে নকশাল আন্দোলনের পত্তনকালীন সময় বছরখানেকের জন্য সেসব বন্ধ হয় কিন্তু এবছর ঠিক হয় আবার বসবে সেই জুয়ার আড্ডা সবাই শহর ছেড়ে চলে যাওয়ার আগে শেষবারের মতন সবাই এক কথায় রাজি হলেও অমল কান্তি কিন্তু মেয়েকে বসল অবশেষে তাকে রাজি করালো কিশোরীলাল কালী পুজোর দিন রাতে আমরা যথা সময় জড়ো হলাম কিশোরীলালদের কোঠায় ক্রমে রাত বাড়তে লাগলো দেখতে দেখতে দেয়াল ঘড়িটায় সশব্দে বারোটা বাজল কিন্তু অমলকান্তি এখনো মনে আছে খয়েরি রঙের একটা পাঞ্জাবি নিচে একটা সুতির কালো প্যান্ট গলায় একটা ঘিয়ে রঙের মাফলার মাথার চুল বরাবরের মতন উস্কো খুস্কো নয় বরং শান্তভাবে আঁচড়ানো দাড়িটা কামানো অমলকান্তি এসে ঢুকল এবং মুখে একগাল হাসি নিখিলেশ চলে যাওয়ার পর অমলকান্তিকে ওই বোধহয় প্রথম হাসতে দেখলাম আমরা কিশোরী বলল কি ব্যাপার ভাই হ্যাঁ? একেবারে বাবু হয়েছিস যে হাসি ধরছে না মুখে হ্যাঁ? অমলকান্তি মুখের হাসি গালে জিয়ে রেখেই বসল নিজের চেয়ারে আমি বললাম এই ব্যাপার কি কোনো ভালো খবর নাকি সত্যেন বাটি থেকে মুড়ি নিয়ে মুখে চেলে দিয়ে দুবার চিবিয়ে লঙ্কায় কামড় দেওয়ার ফাঁকে ফোড়ন কাটল নিঘাত কাল ভূত চতুর্দশী রাতে নিখিলেশের দেখা পেয়েছে যেই না বলা অমলকান্তি মুড়ির বাটি উল্টে লাফিয়ে গিয়ে জাপটে ধরল সত্যেনকে তার মুখে অবিশ্বাস জড়ানো উত্তেজনার হাসি সত্যেন সত্যেন তুই তুই তুই কি করে জানলি অমলকান্তির গলা থেকে ঝরে পড়ছে আনন্দের স্রোত এবার আমাদের সত্যি অবাক হওয়ার পালা অবশেষে দেখা পেয়েছে সে নিখিলেশের ইতিমধ্যেই যথারীতি রহস্য জমাট বেঁধে গিয়েছে আমাদের তিনজনের মধ্যে সঙ্গে শত প্রশ্ন বিধান দিল স্বয়ং অমলকান্তি মুড়ির বাটিটাটি গুছিয়ে আমরা সবাই থিতু হয়ে বসতেই শুরু হলো তার রহস্য উন্মোচন দেখ তোরা খুব ভালো করেই জানিস ভগবান ভূত কোনো কিছুতেই আমার কোনোদিনই বিশ্বাস তো ছিলই না বরং অবজ্ঞা ছিল বেশি কিন্তু নিখিলেশের ব্যাপারটা আমি কোথাও গিয়ে মেনে নিতে পারিনি তোদের কাউকে খোলসা করে বলতে পারিনি কিন্তু যেদিন ওর ফ্যাকাশে ছিন্ন বিচ্ছিন্ন লাশটা দেখি বিশ্বাস করতে পারছিলাম না ওর মতন এমন একটা জুয়েল ছেলে যে আছে থেকে এভাবে নেই হয়ে যেতে পারে বাস্তবকে মানতে পারছিলাম না বলেই পরাবাস্তবের দিকে ঝুঁকলাম বলতে পারিস কিন্তু একটা কথা বুঝেছিলাম নেই নামক সত্যিটা মেনে নিয়ে বেঁচে থাকার থেকে হয়তো আছে ভেবে নিলে বাঁচাটা অনেক সহজ হয় অমলকান্তি একটু থেমে একটা সিগারেট ধরালো ওদিকে কিশোরীর আর তর সইছে না সে বলে বসে উফ এত গৌরচন্দ্রিকা না করে আসল ব্যাপারে আয় না কোথায় দেখা পেলি বলল কি সে কিশোরীর উত্তেজনা দেখে আমি চোখ রাঙিয়ে চুপ করতে বলি কখন পাছে অমলকান্তির মতিগতি পাল্টে যায় সে খেয়ালি ছেলে তবে অমলকান্তির এসব কিছুই কানে ঢুকল না সিগারেটে টান দিয়ে সে ফের শুরু করল নিখিলেশকে খুঁজতে থিওসফিক্যাল সোসাইটি থেকে অঘর বাবার আশ্রম পীর বাবার দরগা থেকে প্ল্যানচেট কিছুই যে বাকি রাখিনি তা তোদের কাছে বলাই বাহুল্য কিন্তু কোথাও কোনো কিছুর ইঙ্গিত পাইনি কখনো যেখানেই গেছি সেখানেই নয় বুজরুকি নয় বিজ্ঞানকে প্রেতত্ত্ব হিসেবে চালানো অবশেষে গত হপ্তাহ শনিবার রাতে এক তান্ত্রিকের ঠেক থেকে ফিরে মনে মনে ঠিক করলাম এই খোঁজ বন্ধ করতে হবে সম্ভবত সত্যিই ভূতপ্রেত বলে কিচ্ছু নেই এত গরু খোঁজা খোঁজার পরও যখন দেখা মিলল না তখন নিশ্চয়ই ওসব গাঁজাখুরি মন ভোলানো বুজরুকি বেশ বেশ বিরক্ত হয়েই সে রাতে ঘুমোতে গেলাম কিন্তু সেই রাতেই একটা স্বপ্ন দেখা মাত্র আমার মাথা ঘুরে গেল অবশ্য দেখার চেয়ে শুনে মাথা ঘুরে গেল বললেই শ্রেয় কারণ কি দেখেছিলাম তা পরদিন সকালেও মনে ছিল না কিন্তু কি শুনেছিলাম তা আমি এখনো স্মরণ করতে পারি নিখিলের গলা স্পষ্ট বেশ হাসি মাখানো গলায় সে আমাকে বলল ওরম উল্টোপাল্টা জায়গায় চাষ কেন ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওসব ভরং শুধু তুই একটা কাজ কর এই কৃষ্ণপক্ষের ভূত চতুর্দশী রাতে মানে কালী পুজোর আগের দিন আমাদের নিয়তিপুর গ্রামে চলে আয় দেখা সাক্ষাৎ তো হবেই তাছাড়া তোর নিয়তিপুর দর্শনও হবে এই জায়গায় এলে যে তোর কি ভালো লাগবে তা শুধু আমিই জানি কারণটা এখন বলছি না এলেই বুঝতে পারবি যদিও সেখানে আমি এখনো পা রাখিনি তবে মরার পর থেকে সেই জায়গার বহু গল্প শুনেছি এবং এও খবর পেয়েছি যে শহীদ কোটায় আমার জায়গা সেখানে পাকা তাই এই কমাস ধরে এই বৈতরণী ঘাট স্টেশনে পড়ে আছি ভূত চতুর্দশীর অপেক্ষায় তো যাই হোক বাকি বৃত্তান্ত তুই এলেই না হয় বলবো এখন বোঝাতে গেলে মহাভারত হয়ে যাবে এবার কি করে আসতে হবে সেইটে বলি ভূত চতুর্দশীর দিন রাত্রি ঠিক নটা ছয়ে শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে একখানা গাড়ি ছাড়বে নাম দেখবি বৈতরণী এক্সপ্রেস উঠে পড়বি টিকিট কাটতে লাগবে না ওই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে এই বৈতরণী ঘাট স্টেশন যেখানে এখন আমি আছি প্ল্যাটফর্মে আমি নিজেই থাকব তারপর স্টেশন থেকে বেরিয়ে বৈতরণী নদী পেরোলেই নিয়তিপুর একসাথেই যাব আমরা সেখানে কেমন নিয়তিপুর গ্রাম বৈতরণীঘাট স্টেশন শিয়ালদা রাত নটা ছয় প্ল্যাটফর্ম বারো বৈতরণী এক্সপ্রেস মনে করে মনে করে হুবহু যেন নিখিলেশের গলায় কথাগুলো বলে একটু থামল অমলকান্তি এখন ঘোর অমাবস্যা নিচে পুজো শুরু হলো ঢাক বাজিয়ে বলির পাঁঠার ম্যা ম্যা আওয়াজটা এই উপরতলা অব্দি আসছে এই ঘরে অবশ্যই শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোন শব্দ নেই সত্যেন মুড়ি জীবন বন্ধ করে দিয়েছে করে ঘড়ির নিয়ম মাফিক আওয়াজ চলছে কেবল আমরা সবাই তৃষ্ণার্থের মতো অমলকান্তির দিকে তাকিয়ে এরই মধ্যে সত্যেন মুখ ফসকে সুর করে বলে বসল নটা ছয় নয় ছয় হ্যাঁ? খুবই ইঙ্গিতপূর্ণ সময় এবার কিশোরী সত্যেনকে চোখ রাঙিয়ে চুপ করিয়ে দিয়ে অমলকান্তির দিকে ফিরে খুব মিহি করে বলল হ্যাঁ, হ্যাঁ তো তারপর অমলকান্তি এবারও বোধ হয় সত্যেনের কথা শুনতে পায়নি সিগারেটটাই শেষ টান দিয়ে অ্যাস্ট্রেতে গুঁজে সে আবার শুরু করল তারপর আর কি গতকাল যথা সময় পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে ঠিক নটা ছয় বারো নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো বৈতরণী এক্সপ্রেস আমি উঠে পড়লাম ট্রেনে লোকাল ট্রেন জানলার ধারে একটা সিট দেখে বসে পড়লাম মিনিট দশকের মধ্যেই ট্রেন ছেড়ে দিল আর ট্রেন ছাড়তে লক্ষ্য করলাম আমার কোচে আর কেউ নেই কে জানে কতক্ষণ লাগবে পৌঁছতে হাওয়াও দিচ্ছিল দারুণ চোখটা লেগে গিয়ে কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই কিন্তু ঘুম ভাঙল একটা বলো যদি অন্তত কয়েক হাজার লোকের একসাথে কোলাহল ধরভর করে উঠে দেখলাম ট্রেন থেমে আছে একটা স্টেশনে আর স্টেশনটা ঝলসে যাচ্ছে আলোর রোশনাইয়ে বৈতরণী ঘাট স্টেশন সিট ছেড়ে স্টেশনে পা দিতেই যেটা দেখলাম তার ব্যাপকতা মুখে ব্যক্ত কতটা করতে পারবো জানি না তবু তবু চেষ্টা করছি মাত্র সেদিন স্বপ্নে নিখিলেশের বিবরণ শুনে কেন জানি না বৈতরণী ঘাট স্টেশনের যে মানচিত্র মনে মনে করেছিলাম তার আদল কতকটা বিভূতিভূষণের চাঁদের পাহাড়ে শঙ্করের সেই পাণ্ডব বর্জিত স্টেশনের মতো কিন্তু ওখানে নেমে যা দেখলাম তা ঠিক তার উল্টো বিশাল একটা স্টেশন মোগল সারাইয়ের একশো একুশ গুণ তো বটেই প্ল্যাটফর্মের শুরু শেষ বলে কিচ্ছু নেই যেদিকে চোখ যাচ্ছে ঠিক ঠিক করছে মানুষ রেফিউজিদের মতো স্টেশন দখল করেছে তারা কিন্তু এগুলো মানুষ কি কিম্ভূত মার্কা তাদের সব চেহারা দেখলে গা শিশির করে বুঝলাম যেরা নিশ্চয়ই সকলেই ভূত প্রেত নিখিলেশের মতো যেদিকে চোখ যায় সেখানেই এই ভূত প্রেতদের জনস্রোত এবার সামনের দিকে তাকিয়ে দেখি স্টেশন থেকে এই জনস্রোত উপচে গিয়ে ঠেকেছে এক প্রকাণ্ড নদীর ঘাটে স্টেশন পেরিয়ে দূরে দেখা যাচ্ছে সেই নদী যার পাড়ে জলা বিরাট বিরাট হ্যালোজেন স্তম্ভের আলোয় দেখা যাচ্ছে নদীর জলের রং তার রং লাল ঠিক যেন রক্তের নদী এই তবে বৈতরণী সেই নদীর ঘাটে বাঁধা সারি সারি নানা রকমের নৌকোতে ভূত প্রেতেরা লাইন দিয়ে উঠছে সে লাইনে দাঁড়ানোর হুটোপুটিতেই শোরগোলটা দ্বিগুণ হয়েছে তাছাড়া বিভিন্ন মাইকে বিভিন্ন ব্যক্তির নাম অ্যানাউন্স করা হচ্ছে সঙ্গে তাদের মৃত্যুদিন এবং সেই মৃত্যুদিন অনুযায়ী ভূত হিসেবে জন্মানোর পর তাদের রাশি গণ নক্ষত্র ইত্যাদি বিচার করে তবেই এক একজনকে এক এক রকম নৌকোতে উঠতে দেওয়া হচ্ছে মানে পুরো পরিস্থিতির সাথে যদি মানুষ চক্ষে দেখা কোনো জায়গার তুলনা দিতেই হয় তবে গঙ্গাসাগর মেলার কথা বলবো কিন্তু আয়তন ও কোলাহলে তার অন্তত সাতানব্বই গুণ বেশি এই দৃশ্যের বিস্ময় কাটিয়ে উঠতে যে চিন্তাটা ঘিরে ধরল সেটা হলো এই লক্ষ লক্ষ ভূত প্রেতের মধ্যে নিখিলেশকে খুঁজবোটা কি করে স্টেশনের দক্ষিণ দিকে শৌচালয়ের পাশে একটা হেল্প ডেস্ক মতো দেখে এগিয়ে গেলাম এখানেও লাইন পড়েছে রোগা লম্বা কানা খোঁড়া নানা আকারের ভূতের লাইন ভূতের গায়ে যে গন্ধ হয় সেটা আমি জানতাম না ভূতের ভিড়ে গিয়ে ঠেলাঠেলি করতে গিয়ে সেই গন্ধে প্রায় প্রাণ ওষ্ঠাগত হল এদের সবার গায়ের থেকে কিরকম চিটে গুড়ে গাঁদা ফুল ভিজিয়ে রাখলে যেমন গন্ধ হয় তেমনই একটা উৎকট গন্ধ বেরোচ্ছে তো যাই হোক এমার্জেন্সি বলে লাইন অগ্রাহ্য করে পাশ থেকে মুখ বাড়িয়ে দেখি হেলথ ডেস্কে বসে আছে একটা কঙ্কাল কঙ্কালও তো এক প্রকারের ভূত বটে আমি জিজ্ঞেস করলাম বলছি কি দাদা আমার বন্ধু নিখিলেশ কোঙার খুঁজে পাচ্ছি না একটু যদি অ্যানাউন্স করে দেন তাহলে হাড় ঠকঠকে আওয়াজ সহ উত্তর এলো কে নিখিলেশ কুমার নামে এবছরে মৃতের সংখ্যা তিন জন্মদিন এ, মানে মৃত্যুদিন রাশি গোত্র লগ্ন নক্ষত্র বলুন নইলে ঘোষণা অসম্ভব যত সব এবার আমি পড়লাম ফাঁপড়ে মৃত্যুদিনটা জানলেও বাকি কিছুই তো জানি না এবার কি করব এইসব নিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে নদীর দিকে এগোচ্ছি এমন সময় দেখলাম সামনের ভিড় ঠেলে ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে আসছে নিখিলেশের মুন্ডহীন দেহ আমার এই আমার অমল করে চেঁচাতে চেঁচাতে এগিয়ে এসে জড়িয়ে ধরল আমায় এতক্ষণে কাতারে কাতারে ভূত দেখে আমার কোনো ভয় ডর কিছুই যেন নেই ততক্ষণে তবে একটা মুন্ডুবিহীন শরীর জড়িয়ে ধরলে একটু অস্বস্তি তো থাকবেই লক্ষ্য করলাম ওর পরনে সেই খুনের দিনের পোশাকটাই তবে মাথা যখন নেই কথা বলছে কি করে কোলাকুলি সেরেই এক পা পিছিয়ে যায় নিখিল আমার মনের প্রশ্নটা যেন বুঝে ফেলে কাটা গলার জায়গাটায় হাত বুলোতে বুলোতে মুখে একটা শব্দ করে বলল বলাই তো হয়নি তোকে আমি মোড়ে স্কন্ধ কাটা হয়েছি যে আসলে মাথাটা ছিল না তো আমিও ঠিক কি উত্তর দেব বুঝতে না পেরে মজা করার ভঙ্গিতে জুড়ে দিলাম ও হো আচ্ছা একটা নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছিস বল কি ভালো লাগছে তোকে দেখে ভাই মানে ভালো বলে ভালো কতদিন পর আর বাকিরা সব ভালো তো হ্যাঁ রে সবাই ঠিকঠাক ওরা তো সবাই বাইরে চলে যাচ্ছে আর তুই আমি আমি এখানেই থেকে যাব ঠিক করেছি বেশ করেছিস বেশ করেছিস তা এখন চল দেরি হয়ে যাচ্ছে তাছাড়া জলসাও শুরু হয়ে যাবে এরপর নৌকা পাওয়া যাবে না নৌকোয় উঠে বাকি কথা কেমন চল চল চল চল চল আমরা এতক্ষণে এদিকে বাকরুদ্ধ বিস্ময়ের বাঁধ এতটাই ভেঙেছে যে স্কন্ধকাটা রূপী নিখিলেশের বিবরণ শুনেও একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতেও ভুলে গেছি ওদিকে অমলকান্তি সমানে বলে চলেছে ভয় ডর আতঙ্ক অবিশ্বাস বিস্ময় ইত্যাদি সব বোধ ততক্ষণে আমার বোধ হয় লোক পেয়েছে কি নিয়তিপুর কেনই বা আমায় সেখানে নিয়ে যাচ্ছে নিখিলেশ কিসেরই বা জলসা কেনই বা নিখিলেশ নিজে এখানে সব মাথার উপর দিয়ে যাচ্ছে তখন এরপর নৌকায় উঠে বৈতরণীর রক্ত গঙ্গার করাল স্রোতে দোল খেতে খেতে নিখিলেশের কাছে পুরো বৃত্তান্ত জানতে পারলাম ব্যাপারটা সংক্ষেপে বললে অনেকটা এইরকম মৃত্যুর পর আপামর বাংলা ও বাঙালি ভূত প্রেতকুলের বাসস্থান হল এই নিয়তিপুর তবে মরলে পরেই টপ করে এখানে এসে জুড়ে যাওয়া যাবে ব্যাপারটা অতটা সহজ নয় এক নির্দিষ্ট নিয়মের আবর্তে চলে এই নিয়তিপুরের নিয়ম মৃত্যুর পরে সদ্য টাটকা ভূতকে অপেক্ষা করতে হয় পরবর্তী ভূত চতুর্দশী অবধি এই ভূত চতুর্দশীর রাতে তাদের বৈতরণী এক্সপ্রেস ধরে আসতে হয় এই বৈতরণী ঘাট স্টেশনে আগেও চলে আসা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে এই স্টেশনে যেমনি করে বহু ভূত এবং নিখিলেশ নিজেই এসে রিফিউজির মতো অপেক্ষায় ছিল তাছাড়া বছরের একমাত্র এই রাতেই নৌকা চলাচল সার্ভিস চালু থাকে বৈতরণীতে এই রাতেই নিয়তিপুরের জন্য যোগ্য ভূতেরা নৌকো চেপে নদী পেরিয়ে গিয়ে নিয়তিপুরে ঠাই পায় এবং অযোগ্যরা বৈতরণীর করাল গ্রাসে তলিয়ে গিয়ে পায় ভোগান্তি অর্থাৎ পুনর্জন্ম আবার এই দিনই নিয়তিপুর গ্রামের শোধনযোগ্য অপরাধী ভূতপ্রেতেদেরও বাৎসরিক মৃত্যুদণ্ড হিসেবে বৈতরণীর জলে ফেলে পুনর্জন্ম দান করা হয় তাছাড়া শোধন অযোগ্য অপরাধী ভূতেদের তেলের কলে পিষে আলকাত্রা বানিয়ে মনুষ্য জগতে পাঠিয়ে দেওয়া হয় তবে এক্ষেত্রে শোধনযোগ্য ভূতেদের শাস্তি হিসেবে পুনর্জন্ম দান করা হয় কেন সেটা বুঝতে অবশ্য যেতে হবে নিয়তিপুর গ্রামে বলা হয় নাকি একবার যে ভূত নিয়তিপুরে ভূত অবস্থায় জীবন কাটিয়েছে তার মনুষ্য জন্মের পরেও নাকি সংসারে মন টেকেনি এমনইটা আর নিয়তিপুরের আসলে নিয়তিপুরে এক স্বর্গীয় সাম্যবাদ বিরাজ করে যে কমিউনিজম নিয়ে আমরা আপ্রাণ লড়েছি সেই কমিউনিজমের অ্যাপ্লাইড ল্যান্ড হলো নিয়তিপুর যেখানে সবার ঘরের মা ব্যাক সবাই পরম সুখে বাস করে এবং এটা দেখাতেই নিখিলেশের আমাকে নিয়ে আসা গল্পের রাজনীতির বাস্তব ক্ষেত্র এই নিয়তিপুর ভূত চতুর্দশীর রাতে বছরের এই একটা দিন গোটা ভূত প্রেতকুল যেখানে মেতে ওঠে জ্যান্ত বাঙালি মানুষদের সব থেকে বড় উৎসব যদি দুর্গাপুজো হয় তবে বাঙালি ভূতেদের হলো এই ভূত চতুর্দশীর রাতের উৎসব যাকে নিয়তিপুরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্রহ্মদৈত্য তথা নিয়তিপুরের অভিভাবক ব্রহ্ম বাবা নাম দিয়েছেন প্রেত পার্বণ আর এই দিন এই মাঠেই বসে বিশাল এক মেলা যেখানে থাকে ঝুলন্ত নাগরদোলা উড়ন্ত জাহাজের মতো নানান মজার আয়োজন অসংখ্য খাবার দাবার ও হরেক রকম জিনিসের দোকান নৌকো নিয়তিপুরের ঘাটে লাগতেই আমার চক্ষু চড়ক গাছ একই রকম গ্রাম এই গ্রামের মাটি গাছপালা আকাশ কোনো কিছুর সঙ্গে মনুষ্য সমাজের কোনো কিচ্ছুর মিল নেই যেন অচেনা অজানা গ্রহতে এসে নেমেছি ঘাটে পা রাখতে না রাখতেই মাইকে আবহ সঙ্গীতে সুর বেজে উঠল আর আমি বিস্ময় কাটিয়ে উঠবার আগেই নিখিলেশ আমার হাত ধরে দৌড় লাগালো কিন্তু একই আমি দৌড়চ্ছি না আমি আমি উড়ছি যেতে যেতে চারিধারে লক্ষ্য করলাম সারি সারি এক মাপের বাড়ি অথচ অদ্ভুত কায়দায় একটি থেকে অন্যটি সম্পূর্ণ ভিন্ন সাজে সেজে কিছুক্ষণ দৌড়ে কিংবা উড়ে যে জায়গায় এসে দাঁড়ালাম সেটা কলকাতার ময়দানের তুলনায় অন্তত একশো একান্ন গুণ বড় বললেও কম বলা হয় এই মাঠের ঠিক মাঝখানে মঞ্চ আমরা দাঁড়ালাম মঞ্চ থেকে তিরিশ হাত মতো দূরে এখানে নবাগত ভূতেদের জায়গা করা হয়েছে চারিদিকে তাকিয়ে দেখি পিলপিল করছে ভূত প্রেত তাদের নানা আকার নানা জাত নানা পরিধান হঠাৎ মঞ্চে শুরু হয়ে গেল উদ্বোধনী সঙ্গীত <laughs> বোঝে না শুরু হয় খেলা মরে গেলে পরে নেই হেলা ফেলা শাঁকচুন্নির গলায় উদ্বোধনী সঙ্গীত শেষ হতেই খড়মির শব্দ তুলে এবার মঞ্চে উঠে আসেন এক বৃদ্ধ নাদুস নুদুস ভদ্রলোক পরনে ধুতি গায়ে পইতে মাথায় টাক কুলোর মতো কান মুলোর মতো দাঁত চোখগুলো উজ্জ্বল সাদা নিখিলেশ ইশারায় বলল উনি ব্রহ্ম বাবা নমস্কার নিয়তিপুরের বর্তমান অধিবাসী বৃন্দ নবাগত প্রীতগণ এবং দেশ বিদেশের অতিথিগণ সকলকে জানাই প্রেত পার্বণের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজ কৃষ্ণপক্ষের এই পুণ্যতিথিতে আমরা প্রতি বছরে ন্যায় এবছরও প্রেত পার্বণের আয়োজন করতে পেরে গর্বিত সবার আগে এই অনুষ্ঠানের পরিচালক হিসেবে আমার নিজের পরিচয় দেওয়া প্রয়োজন আমি একজন নিতান্ত ব্রহ্মদৈত্য বয়সের দিক থেকে নিয়তিপুরের সর্বগরিষ্ঠ সদস্য হওয়ার সুবাদে আমি এই নিয়তিপুরের একজন বৃদ্ধ অভিভাবক হওয়ার সুযোগ পেয়েছি মাত্র এছাড়া যারা জানেন না তাদের জানান দেওয়ার জন্য বলে রাখা ভালো যে আমাদের এই নিয়তিপুরে সম্পূর্ণ সাম্যবাদ বিরাজ করে তাই নবাগতদের মূলত বলে রাখা যে পিছনের ফেলে আসা পৃথিবীর পরিচয় মর্যাদার সব কিছু আপনাদের ওই বৈতরণীর জলে বিসর্জন গিয়েছে বলেই আপনারা আজ এই নিয়তিপুরের মাটিতে এসে দাঁড়াতে পেরেছেন ব্যাস ফেটে পড়ল হাততালিতে এরপর বক্তৃতা শেষ হলে ব্রহ্মবাবা বাংলার ভূতকুলের সকল সম্প্রদায়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ভূত প্রতিনিধিদেরকে একে একে মঞ্চে ডেকে উত্তরীয় দান করে সম্মান জ্ঞাপন করেন সে কত রকমের ভূত জঙ্গলের ভূত পেঁচাপেঁচি ডাইনি বুড়িদের অনুগত শ্রেণীর ভূত ডাকিনি এছাড়াও একানোড়ে হাঁকা বুড়ো ঘ্যাঘো জুজু যক্ষ বেতাল আরো অসংখ্য প্রায় ব্রহ্মবাবা বললেন এভাবেই ভূতের প্রকার ভেদ বেড়ে চলবে অথচ ঐক্যতা সাম্যতা বজায় থাকবে এটাই আমাদের কাম্য এবারে একে একে অন্যান্য দেশের প্রতিনিধিরাও মঞ্চে উঠে অভ্যর্থনা গ্রহণ করতে শুরু করলেন মিশরের মামি ইটালির ফ্র্যাঙ্কেনস্টাইন নেপালের কিচকান্দি লন্ডনের ব্লাডি মেরি আইরিশ ব্যানশি ছাড়াও werewolf Dracula goblin Peeves bloody Baron dementors সকলেই একে একে মঞ্চে সম্মানিত হলেন এরপর শুরু হলো সুদীর্ঘ বিনোদন অনুষ্ঠান ম্যাজিক থেকে শুরু করে নাচ গান কিছুই বাদ পড়ল না এই ফাঁকে আমিও একটু মেলা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম একটা মেছো ভূতের চপের দোকানে গিয়ে দেখি কাদা চিংড়ির চপ ভাজছে গরম গরম একটা নিয়ে মুখে দিতেই আহ প্রাণ ভরে গেল এবার ভোজের পালা খাওয়ার আয়োজন দেখে আমি তো বাক্য হারা খাঁটি বাঙালি মতে পাত পেড়ে খাবার ব্যবস্থা আমিও গোগ্রাসে খেতে শুরু করলাম খেতে খেতে যেন আর মানুষ থাকলাম না উফ আর মিষ্টি কিছু মিষ্টির বাহার দেখলাম জীবনে খেয়ে উঠে তৃপ্তিতে পেটে হাত বুলোতে বুলোতে খেয়াল হলো যা ভুলেই তো গেছি বাড়ি ফিরতে হবে নিখিলেশকে বিদায় জানাতে গেলে সে বলল সে আমি নিজে গিয়ে তোকে ভোর রাতে ট্রেনে তুলে দিয়ে আসবো খন তার আগে ব্রহ্ম বাবার সঙ্গে একবার দেখা করে আয়গে যা ওনার অনুমতিতেই এই প্রেত পার্বণ দর্শন হলো কি না নিখিলেশের কথা মতো ব্রহ্ম বাবার কুটিরে এসে হাজির হলাম ভোজের পরে তিনি তখন গদিতে হেলান দিয়ে থেলো হুঁকো টানছেন আমি ঢুকতেই এক দৃষ্টে চেয়ে রইলেন আমার দিকে মঞ্চে দূর থেকে দেখি কিছু না মনে হলেও এখন ওনাকে দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল আমি মাথা নত করে হাত জোড় করে প্রণাম করলাম ভদ্রলোকের গায়ের থেকে সাদা আলোর যেন জ্যোতি বেরোচ্ছে সাদা চলন্ত দৃষ্টিহীন চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মূলোর মতো বিশাল দাঁতগুলো বার করে এক ঘাল অমাই হেসে গম্ভীর গলায় বললেন তা কেমন লাগলো বাবা সবকিছু <laughs> বাবা জন্ম জন্মান্তরেও ভুলব না আমি আহ্লাদে বঙ্কিম হয়ে গেলাম ব্রহ্ম বাবা জোরে হেসে বললেন <laughs> সে তো নিশ্চয় সে তো নিশ্চয় <laughs> আমাদের মানুষের পৃথিবীতে যে উচ্চ নিচ ভেদ আমরা দূর করতে পারলাম না হয়তো কেউই কোনোদিন পারবে না সেটা তো আপনি এই নিয়তিপুরে সম্ভব করেছেন এর চেয়ে বড় কিছু আর আরে আমি নিমিত্ত মাত্র হে মানুষ জীবিত থাকতে যে বোধ মৃত হয়ে থাকে সে মরে এখানে এলে সেই বোধ জাগিয়ে তুলতে সক্ষম হয়েছি মাত্র আমি ব্রহ্ম বাবার প্রেমে ততক্ষণে হাবুডুবু খাচ্ছি রীতিমতন চোখের জল মুছে প্রণাম করে বললাম বাবা জানি না কতদিন বাঁচব যদি মরি তবে স্বর্গে যেন না যাই আপনার এই নিয়তিপুরে যেন আসতে পারি আশীর্বাদ করুন বাবা আশীর্বাদ করুন উত্তরে ব্রহ্ম বাবা কিচ্ছু না বলে স্রেফ মুচকি হাসলেন আর সেই হাসি মাখা সৌম স্নিগ্ধ ভয়ঙ্কর মুখখানা বুকে নিয়ে নিখিলেশকে বিদায় জানিয়ে ফিরে এলাম কলকাতায় আমার আর সত্যি দুঃখ কষ্ট কিছু নেই রে নিখিলেশের সঙ্গে দেখা করতে গিয়ে এই ব্রহ্ম বাবার সাকুল্যে আর নিয়তিপুরের রূপ দেখে আমি এখন এই শহর এই রাজনীতি এই অমানবিক মানুষদের থেকে অনেক মুক্ত বোধ করছি অমল গান্ধী তার বক্তব্য শেষ করল চিলেকোঠার ঘরে আমরা সবাই চুপচাপ আমার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে মানে সবই বুঝলাম কিন্তু যে নিয়তিপুরে ভূতদেরও এত কাঠখড় পুড়িয়ে যেতে হয় সেখানে অমলকান্তি জ্যান্ত ঘুরে আসলো কিভাবে সেই ব্রহ্ম বাবাই বা তাকে অ্যালাও করলো কেন এসবই এলোপাথারি ভাবছি এবং ভাবছি আদৌ প্রশ্নটা অমলকান্তিকে করা ঠিক হবে কিনা না ইতিমধ্যে মাঝখান থেকে সত্যেন হঠাৎ জ্যাঠামো করে ঠাট্টা সুরে বলে বসল আচ্ছা তোর ওই ব্রহ্ম বাবাকে কি কোনোভাবে কার্ল মার্কসের মতো দেখতে হ্যাঁ? কথা শেষ করে মাথা নিচু করেছিল অমলকান্তি সত্যেনের এই অকারণ ঠাট্টায় হঠাৎ করেই ছিটকে উঠে দাঁড়িয়ে একটা জ্বলন্ত দৃষ্টিতে সত্যেনের দিকে তাকিয়ে ঝড়ের মতন ঘর থেকে বেরিয়ে গেল সে আর আমরা থতমত হয়ে বসে থাকলাম নিচে পাঁঠার ম্যাটাও হঠাৎ থেমে গেল এবার উলুধ্বনি উঠল বোঝা গেল বলি সাঙ্গ হয়েছে থামলেন ব্রহ্মবাবু আমি কবে শেষ এত মন দিয়ে কোনো মানুষের মুখে গল্প শুনেছি মনে পড়ে না সেই ছোটবেলায় শেষ বোধ হয় ইতিমধ্যে ব্রহ্মকমলবাবুর মুখে অমলকান্তির গল্প শুনতে শুনতে যে বহুক্ষণ কেটে গেছে তা বলাই বাহুল্য বাগানের নাচানাচিটা এখন ঘরের ভেতর ঢুকে গেছে স্ত্রী এসে কিছু খাবার দাবার জলও দিয়ে গেছে কিন্তু তাতে না উনি হাত লাগিয়েছেন না আমি আমি ওনার দিকে জলের গ্লাসটা এবার এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম এখানেই শেষ ভূতের গল্পে শুনেছি উপসংহার খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভদ্রলোক জলস্পর্শ না করেই একই সুরে বললেন ঠিকই শুনেছেন আর সেই গুরুত্বপূর্ণ খবরটা আমি পেয়েছিলাম দুদিন পরে আমার সেই কালী পুজোর রাতের প্রশ্নগুলোর উত্তরও পেয়ে গিয়েছিলাম সেই খবর থেকেই খবরটা বাড়ি বয়ে এনেছিল সত্যেন হাতে একটা খবরের কাগজ তুলে দিয়ে সে জানালো যে যেদিন রাতে কিশোরীলালদের চিলেকোঠায় অমলকান্তি আমাদের সঙ্গে বসে দুটো আস্ত সিগারেট পুড়িয়ে আড্ডা মেরে গিয়েছিল সেদিনই সকালে শিয়ালদা স্টেশনের কারশেড থেকে রামপুরহাট লোকালের একটা কম্পার্টমেন্টে জানলার ধারের সিটে অমলকান্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল আর তার গলায় ছিল দুটো বুলেট মার্ক তখন তার পরনে ছিল খয়েরি রঙের একটা পাঞ্জাবি নিচে একটা সুতির কালো প্যান্ট গলায় একটা ঘিয়ে রঙের মাফলার পরদিন পোস্টমর্টেম রিপোর্টে আরও গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা জানা গেল তা হল লাশ ডিটেক্ট করার আগের দিন রাতে অর্থাৎ ওই ভূত চতুর্দশীর রাতে এই নটা দশটা নাগাদ পুলিশের এনকাউন্টারে গুলি খেয়েই ঘুমিয়ে পড়েছিল অমলকান্তি ফলে সেই ঘুম থেকে তাকে আর কখনো তোলা যায়নি এ ঘটনা শুনে কালী পুজোর রাতের প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছিলাম যে কেন ব্রহ্ম বাবা অমলকান্তিকে সাদরে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলেন সেই রাতে কিন্তু সেই বাহাত্তর সালের কালী পুজোর রাতে আমরা কার সাথে বসে কার কাছ থেকে প্রেত পার্বণের গল্প শুনেছিলাম তার উত্তর আমরা কেউ কখনোই পাইনি শুধু কিশোরীর চিলেকোঠার অ্যাস্ট্রেতে দুটো আস্ত সিগারেট গোঁজা অবস্থায় পাওয়া গিয়েছিল বলে জানতে পেরেছিলাম এরপর তিয়াত্তরের দেশ ছেড়ে এই বিলেতে এসে এত বছর ওই প্রেত বিজ্ঞান তথা প্যারাসাইকোলজি নিংড়িয়েও সেই উত্তর পায়নি শুধু একটাই কথা নাস্তিক হয়ে ভগবানে বিশ্বাস করি না বলে ভূতেও করি না এই কথাটা আর কাউকে কোনোদিন বলতে পারিনি অমলকান্তিও বলতে পারেনি আর কখনো নিশ্চয়ই আর এবার এবার আপনি দেখুন আজ থেকে আপনি বলতে পারবেন কিনা কথা শেষ করতে না করতেই ভদ্রলোকের ভয়ঙ্কর কাশি শুরু হলো আমি জলে গিয়ে দিতে জল না খেয়েই উঠে পড়লেন আসলে আসলে সিগারেট খেয়ে ফেলেছি তো ইনহেলারটা আবার ফেলে এসেছি আমি এক কাজ করি বুঝলেন ইনহেলারটা বরং নিয়ে আসি পাশেই বাড়ি কাশির ফাঁকে ফাঁকে কথাগুলো বলতে বলতেই ভদ্রলোক উঠে পড়ে লিভিং রুম দিয়ে সদর দরজা খুলে বেরিয়ে গেলেন ওনার এই অকস্মাত আড্ডায় যমনিকা পতনে একটু আশ্চর্যই হলাম অদ্ভুত লোক কিন্তু না মানে গল্পটা ভালোই মানিয়ে বলেন যদিও সম্পূর্ণই আষাঢ়ে এবং গাঁজাখুরি মেশানো তাও উনি কি করে যে ভাবলেন এই গল্প বলে উনি আমাকে ভূতে বিশ্বাস করিয়ে দিয়ে যাবেন <laughs> তা উনিই জানেন এর থেকে অনেক ভয়ঙ্কর গল্প আমি আগেও মানুষের মুখে শুনেছি আমার ভদ্রলোকের জন্য একটু মায়াই হলো যেন বেচারা কত বাক্য ব্যয় না করলেন আমাকে ভূতে বিশ্বাস করানোর জন্য বাবা ভদ্রলোকের কথা ভাবতে ভাবতেই আনমনের লিভিং রুমের মাঝামাঝি চলে এসেছিলাম প্রায় কন্যার শ্রুতি চিৎকারে হুশ ফিরল কোথায় ছিলে এতক্ষণ এই তো তোর বন্ধু এশানা দাদুর সাথে গল্প করছিলাম আরে কেন কি হয়েছে হুজ দাদু and who's Eshana Ishana your friend তোর বন্ধুই বললেন তো এই পাড়ায় থাকে I don't have any friend named Eshana বাবা ইশানাটা আবার কে আর এই পাড়ায় I don't have any friends don't you know কি বলছো বলো তো আমি চুপ করে দাঁড়িয়ে থাকি সত্যি তো শ্রুতির যে এ পাড়ায় কোনো বন্ধু বান্ধব নেই সেটা তো আমি জানতাম মাথায় ছিল না কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যাপারটা চাপা দেওয়ার জন্য বলি ও এম সো সরি মাই মিস্টেক আমি নামটা ভুলে গেছি আই গেস অন্য কেউ হবে তুই যা বন্ধুদের সাথে গল্প কর আমি আমি একটু ওপরে যাচ্ছি মেয়ে শ্রুতি আবার পার্টির ভিড়ে মিশে যেতেই আমি পড়ি কি মরি করে বাগান লাগোয়া বারান্দায় এসে অ্যাশ্রেটা হাতে তুলে নিতেই আমার মাথাটা ঘুরে যায় যেন এক পাক ভদ্রলোক যে সিগারেটটা একটু আগে খেয়ে নিজে হাতে স্টাব করে দিয়ে গেছিলেন সেটা একটা আস্ত সিগারেট হয়ে পড়ে রয়েছে অ্যাশ্রিতে ঠিক সেই অমলকান্তির সিগারেট দুটোর মতোই চারিদিকের কোলাহল অজান্তেই যেন নিস্তব্ধতায় পরিণত হলো অ্যাশট্রিটা নামিয়ে রেখে গোটা সিগারেটটা হাতে নিয়ে কোনো এক ঘোরের মধ্যে স্টাডিতে উঠে এলাম আমি অ্যাটিকের কাঁচের জানলাটা আবার ফাঁক হয়ে খুলে গেছে সেখান থেকে নদীর দিককার একটা ঠান্ডা হাওয়ার স্রোত সশব্দে ঢুকে আসছে ঘরে আমি কাঁচটা বন্ধ করার জন্য সেদিকে এগিয়ে যেতেই জানলা দিয়ে যেটা চোখে পড়ে তাতে জীবনে প্রথমবার মুহূর্তের মধ্যে বাংলা সাহিত্যের সব ভূতের গল্পের সেই বিখ্যাত ঠান্ডা বরফের স্রোত শিরদাঁড়া দাঁড়াবে নেমে যায় আমারও জানলা দিয়ে স্পষ্ট দেখি কিছুক্ষণ আগে পাশে বসে থাকা ব্রহ্মকমল বন্দ্যোপাধ্যায় এখন খালি গায়ে টেমসের তীরের অন্ধকারে দাঁড়িয়ে আমার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে অমলকান্তির সেই ব্রহ্ম বাবার বিবরণের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এই রূপ এখন তার কানগুলো কুলোর মতো দাঁতগুলো মূলোর মতো চোখ দুটো উজ্জ্বল সাদা আলোয় জ্বলছে এবং ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও যেন সাদা জ্যোতি বেরোচ্ছে তার গা দিয়ে বেশ কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্রহ্মবাবু থুড়ি ব্রহ্ম বাবা টেমসের জলের উপর জমে থাকা রাতের কুয়াশায় মিলিয়ে গেলেন চোখের সামনে আর অমনি আমার গায়ের লোমগুলো আমার অজান্তেই খাড়া হয়ে উঠে দাঁড়াল আর হঠাৎ টেমসকে যেন মনে হল সেই অমলকান্তির বৈতরণী নদী যার ওপারে নিয়তিপুর গ্রাম যেখানে এই হ্যালোইনের রাতে ব্রহ্ম বাবাকে অতিথি হিসেবে পেয়ে আর এক শাকচুন্ডি গান ধরেছে শুনছিলেন সানডে সাসপেন্স অরিজিনালসের নিবেদন প্রেত পার্বণ রচনা অভিনন্দন বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে এবং প্রতীকবাবু সত্যেন ও কিশোরীলালের ভূমিকায় দ্বীপ ব্রহ্মকমল বন্দ্যোপাধ্যায় ও ব্রহ্ম বাবার চরিত্রে মীর অমলকান্তি সোমক প্রতীকবাবুর স্ত্রীর চরিত্রে কোধুলি শ্রুতির ভূমিকায় লাজবন্তী শাকচুন্নিদের গান রচনা অভিনন্দন সুর সমক কণ্ঠ শ্রী গোধুলি এবং Somak arrangement mixing and mastering Sayak সমবেত কণ্ঠে রিচার্ড বাবু রতন বিশাখা শ্রুতি লাজবন্তী প্রতীপ আলতামাস শ্রী গোধূলি এবং পুষ্পল নিখিলেশ স্কন্ধকাটা ভূত হেল্প ডেস্কের কঙ্কাল এবং গল্পের সূত্রধার আমি অগ্নি শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে Richard social media publicity design Atri Godhuli Altamas এবং টিম অ্যাস্টেরিস্ক পর্ব পরিচালনায় রিচার্ড এবং টিম সানডে সাসপেন্স বিশেষ সহযোগিতায় অগ্নি ও কুধুলি শেষ হল অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা সানডে সাসপেন্স অরিজিনালসের নিবেদন প্রেত পার্বণ আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স